শেখুল ইসলাম তাইম রহমতুল্লাহ আলাই তিনি তার প্রসিদ্ধ কিতাব হচ্ছে মিনহাজুসন্না মজমুয়া ফাতাওয়া সবচেয়ে বড় কিতাব আর তারপরে মিনহাজুসন্না তার দ্বিতীয় খণ্ড ছয়শ এক পৃষ্ঠায় তিনি বলছেন সালাফি মানহাজ সম্পর্কে সালাফি মানহাজ কোনটা এই সম্পর্কে তিনি বলছেন যে ও মজহাব আহলি সন্নাতে ওয়াল জামাতে মজহাবুন কদিমুন মারুফ আহলে সুন্নত জামাতের মজাহ হচ্ছে মজাহুন কদিম প্রাচীন মজাহ কোন মজাহ প্রাচীন মজহাব মারুফুন যেটা সুপরিচিত মজহাব যেটা সর্বজন বিদিত মজহাব আইম্মা ইসলামরা সকলেই জানেন ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ ইমাম বুখারি মুসলিম সবাই জানেন যারা বড় আলেম তারা ঠিকই জানেন জি কদিমন মারুফ কখন থেকে আবু হানিফা থেকে শাফি থেকে মালিক থেকে আহমদ থেকে বলছেন কাবলা ইয়াখলুক আল্লাহ আবা হানিফা মালিকান ওয়া শাফিয়া ওয়া এ আহলে সতল জামাতের মাঝাব এত প্রাচীন যে আবু হানিফাকে মালিককে শাফিকে আহমদকে আল্লাহর সৃষ্টি করার আগে থেকে এই মজহব চলে আসছে এবং মারুফুন পরিচিত মজহাব প্রসিদ্ধ মজহাব জি তো এই মজহাব মানে এই চার মজহাব নয় আহলে সোনাত মজহাব হচ্ছে যে আহলে সোনাত জামাতের মজহাবের অনুসারী চার এমামি ছিলেন চার এমামি ছিলেন এবং সমস্ত আইমায় মহাদেশিরা ছিলেন আর সকলের উদ্দেশ্য ছিল হ্যাঁ ওহির বিধানকে মানুষের কাছে পৌঁছানো সকলের উদ্দেশ্য ছিল কোরআন এবং সন্ন্যার আলোকে মানুষের রাস্তা দেখানো সেই মজহাবটি কোন মজহাব তাহলে আবু হানিফাও পয়দা হয়নি আর সাফিও পয়দা হয়নি মালিকও পয়দা হয়নি আহমদও পয়দা হয়নি আবার বলছেন যে এইটি হচ্ছে মজাবে আহলে সন্না বলছেন এটি কোন মজাব বলছেন ফাইনাহ মজাহাবু সাহাবা এটি হচ্ছে সাহাবা ইকরামদের মজাব এটি কার মজাব সাহাবা ইকরামদের মজাব সাহাবা ইকরামদের যুগে কি আবু হানিফা ছিলেন নাকি সাফি মালিক আহমদ ছিলেন ছিলেন না তাহলে আবু হানিফা সাফি মালিক আমাদের চার ইমামের আগে সাহাবাই কেরামদের মজহাবটা হচ্ছে আলোচনা জামাতের মজহাব যে মজহাব কার কাছ থেকে শিখেছিলেন নবীর কাছ থেকে হাসিল করেছিলেন ওমান কানা জামাত এই মজহাবের কেউ যদি বিপরীত পথে যায় তাহলে সে মুবতাদে বেদাতি হবে আহলে সুন্নত ওয়াল জামাতের নিকটে তাহলে বোঝা গেল যে সাহাবাহিক রামদেরকে যে মজাবের ওপর যে আদর্শের ওপর যে তরিকার ওপর রসুল উল্লাহ ছেড়ে গেছে সেটা হচ্ছে আলোচনা জামাতের মজাব এই মজহাব ছেড়ে দিয়ে যদি হ্যাঁ অন্য কোন মজহাবকে সহি মজহাব বলে সেটাই পুরোটাই ঠিক হ্যাঁ তাহলে এটা হচ্ছে বেদাতি কথা ফাইন্নাহ মুতাফেক কারণ সাহাবাই কেরাম সালাফরা মুতাফেক বা জামাত জামাত যারা তারা একমত যে আন্না সাহাবাতে সাহাবাই যদি কোনো ক্ষেত্রে এজমা ঐক্যমত হয়ে থাকে কোরআনে বাহাদিসের আলোকে সেটা হচ্ছে দলিল সেটা হচ্ছে দলিল তার প্রথম দলিল হচ্ছে কোরআন তারপরে দলিল হচ্ছে সন্না হাদিস তারপরে দলিল হচ্ছে ইজমা কিন্তু কার ইজমা সাহাবাই কেরমদের ইজমা তারপরের এজমা তাবাইন তাবা তাবেনের যুগের এজমার কথা কেউ যদি নকল করে বলছেন অমতানাজ ও নাফি এজমায়মান আহম যারা সাহবাইকামদের পরে এসেছে তাদের এজমার ক্ষেত্রে আইম্মাই কেরাম বা আহলে সন্তান জামাতের মধ্যে দ্বিমত রয়েছে ইখতলাফ রয়েছে কেউ বলছে যে এজমা চলতে পারে যদি সত্যি এজমা মানে সবার সবাই একমত হয়ে থাকে আর কেউ বলছেন না না এইরকম কোন আসলে বাস্তব হয়নি যে কোন মাসলা একমত হয়েছে তারপরে যা একমত হওয়ার সাহাবাই কারণের যুগ হয়ে গেছে সুতরাং সেই এজমা হুজত বা দলিল নয় এই কথাটি থেকে যা বলতে চাইলাম সেটা হচ্ছে যারা সালাফি যারা সালাফির অনুসারী যারা আহলুল হাদিস কোরআন এবং হাদিসের অনুসারী তারা এর ছাড়া ভিন্ন কোনো পথে আছে তাদেরই নাম হচ্ছে আহলে সন্না জামাত সব ক্ষেত্রে তাদের মজহাব হচ্ছে সাহাবাই কেরামদের মজহাব তাদের মজহাব হচ্ছে সাহাবাই কেরামদের সাহাবাই কেরামদের যুগে মাসলা মাসাইল কারো জানা নেই জানার দরকার কি করতেন রাসুল্লাহাম যদি বেঁচে থাকতেন তাহলে তার কাছে চলে যেতেন সমাধানের জন্য রাসুল্লাহাম নেই তাহলে যিনি হ্যাঁ তুলনামূলক কম জানেন তিনি যে বেশি জানা সাহাবির কাছে গিয়ে জেনে নিতেন মাসলা সাহাবাইকরামদের মধ্যে কিছু কিছু ফিফি মশলা মাসাইল যদি ইখতলাফ থেকে থাকে তো ইখতলাফের জন্য তারা কি মজাব পয়দা করেছিলেন হ্যাঁ যে এই মজাব এই এই ফতুয়াতে যেহেতু উমারের মত এক আর উসমানের মত এক তাহলে দুটো আলাদা আলাদা মজাব কায়েম করেছিলেন নাকি না দুটা গ্রুপ তৈরি করেছিলেন করেননি তারা কি করতেন যেটা কোরআনে হাদিসের কাছাকাছি হইতো দলিলের কাছাকাছি হইতো সেটা তলাশ করে গ্রহণ করতেন আর যেটা দলিলের বিপরীত মনে হতো সেটাকে ছেড়ে দিতেন ঠিক ওই রকমই আবু হানিফা শাহি মালিক আহমদ এই চার ইমামের ফতুয়ার ক্ষেত্রে যেটা দলিলের কাছাকাছি হবে সেটা নিয়ে নেব সেটা আবু হানিফার কথা হইতে পারে শাহি মালিক আহমদ কারো কথা হইতে পারে আর যদি দলিলের বিপরীত লাগে বা কমজোর লাগে দলিলের দিক থেকে তাহলে সেটা ছেড়ে দেব এটি হচ্ছে সঠিক মজাব আচ্ছা বলেন এই মজাব যদি মানে তো সে মজা বলা নয় সে তো আসল মজাব বলা নাকি এই মজাব বাদ দিয়ে যারা নতুন কোন মজাব মানা শুরু করলো আর সেটাকে ফরজ মনে করলো যে চার মজাবের এক মজাব মানা ফরজ হ্যাঁ হানাফি হইতে হবে না সাফি হইতে হবে না মালিক হাম্মিলি হইতে যদি না হয় তাহলে তার নাম লা তো লা আসলে কে কথাটা বুঝলেন তো লা কে যেই প্রাচীন মজহাবটি আবু হানিফা সাফি মালিক আমাদের পয়দা হওয়ার আগে থেকে চলে আসে সেই মজাব যে মানে না সে লামাজাবি হইতে পারে লামানে না তার মজাব নেই কথাটি কিনা কিন্তু যেই ব্যক্তি এই প্রাচীন মজাবের ওপর সাহাবাই কান্দের মজাবের ওপর আছে সে কি করে লামাজ হয়েছে তো আসল মজাবি সে লামাজ কখন নাই এবং মানহাজের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সাহাবাই কেরামদের যে মানহাজটা ছিল সাহাবাই কেরামরা কারো ভুল হয়ে গেলে শাসকের ভুল হয়ে গেলে একা গিয়ে উপদেশ দিতে নসিহত করতেন স্টেজে বলতেন না হ্যাঁ জনগণের সামনে বলতেন না মানহানি করার জন্য হ্যাঁ আর অস্ত্র ধরার পথেও তারা ছিলেন না খারেজিদের মতো জি হ্যাঁ আর তাদের মানহানি করতে হবে অপদস্থ করতে হবে এইরকম মনোভাবও তাদের ছিল না বরং নির্জনে তারা নাসিহা করতেন যে নাসিহার কথা এর আগের মানহাজের আলোচনাগুলিতে পড়েছি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং যে মানহাজগুলি নিয়ে আলোচনা করলাম এর মধ্যে হকের আলোচনা হইল আর বাতিল সম্পর্কে সতর্কীকরণ হইল আল্লাহ বাতিল থেকে আর বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ হককে গ্রহণ করার তৌফিক দান করেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর কোথাও যদি ভুল হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন ভুলের ওপর আমাদেরকে কায়েম না রাখেন আল্লাহ আমাদেরকে সবসময় সংশোধন করার তৌফিক দান করেন সুহান রব্বিক রবিল ইজাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন